আজ আমি আপনাদের হজরত আদি আল্লাহ তাল আনহার জবানিতে প্রিয়নবী সাল্লাহ আলি ওসাল্লামের পারিবারিক জীবনের কিছু ঘটনা শোনাব হজরত আদি আল্লাহ তাল আনহা রসুল সাল্লাহ আলি ওসাল্লামের ঘরে এসেছেন মাত্র নয় বছর বয়সে তখন তিনি ছিলেন এক কোমলমতি কিশোরী খেলাধুলা এই বয়সের প্রধান শখ একজন সহযাত্রী হিসেবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম এ কথা এক মুহূর্তের জন্যেও ভুলে যাননি বরং এই বালিকা সঙ্গিনীকে খুশি করতে আপ্রাণ চেষ্টা করেছেন আনসারি বালিকাদের তিনি ডেকে পাঠাতেন তার সঙ্গে খেলাধুলা করার জন্যে অন্য আরেকটি বর্ণনায় আছে হজরত আয়সা রাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন আমার আনসারি বালিকা বান্ধবীরা আমার সঙ্গে খেলতে আসতো আমরা খেলাধুলায় মেতে উঠতাম তারপর যখন নবী সাল্লাহ আলী ওসাল্লাম আসতেন তারা সবাই লুকোবার চেষ্টা করত নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে আমার দিকে তাড়িয়ে দিতেন যেন আমার খেলা ভঙ্গ না হয় হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহা আরও বর্ণনা করেছেন একবার হাফসি বালকেরা মসজিদে নববীর চত্বরে তীরন্দাজি শিখছিল রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে ডাকলেন আমি দরজার কাছে গেলাম নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দরজার চৌকাঠে হাত রেখে বাহুর নিচ দিয়ে আমাকে খেলা দেখার সুযোগ করে দিলেন যেন পর্দার ক্ষতি না হয় চিত্ত বিনোদন বলতে আমাদের সমাজে একটা কথা আছে চিত্তের আনন্দের জন্যে যা করা হয় তাই মূলত চিত্ত বিনোদন ইসলামের সীমানার ভেতর থেকে মন মানুষে প্রফুল্লতা আনয়নের নিমিত্তে সকল বিনোদনী বৈধ কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন করে চিত্ত বিনোদনের নামে অপসংস্কৃতিকে আদৌ স্বীকার করে না ইসলাম এক চাঁদনি রাতের কথা হজরত আয়সা রাদি আল্লাহ তালান তখনও গায়ে গতরে হালকা পাতলা নবী সাল্লাহ আলী হুসাল্লাম বললেন আসো তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করি আয়সা রাদি আল্লাহ তালা আনহাও রাজি হয়ে গেলেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইচ্ছা করেই তাকে জিতিয়ে দিলেন এরপর যখন হজরত আয়সা রাদি আল্লাহ তালানহা একটু বড় হলেন তখন এক রাতে নবী সাল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে এক সাহাবির বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম আজকেও প্রতিযোগিতার আহ্বান জানালেন রাজি হয়ে গেলেন হজরত আয়সা রাদি আল্লাহ তালানহা কিন্তু এবারের প্রতিযোগিতায় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বিজয়ী হলে হজরত আয়সা রাদি আল্লাহ তালানহাকে তখন তিনি বললেন তিলকা বিতিলকা এটা সেই প্রতিযোগিতার প্রতিশোধ জীবন সঙ্গিনীকে খুশি করার জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মাঝে মধ্যেই গল্প করতেন হজরত আয়সা রাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন একবার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার পরিবারের লোকজনকে একটি গল্প শোনালেন এক মহিলা বলল এই গল্পটি সম্পূর্ণ খোরাফার কাহিনীর মতো আশ্চর্যজনক রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মহিলাকে জিজ্ঞেস করলেন খোরাফার মূল ঘটনাটি কী ছিল জানো খোরাফা ছিল বনু আসাবার এক ব্যক্তি জিনেরা তাকে ধরে নিয়ে গিয়েছিল দীর্ঘদিন আটকে রাখার পর এনে লোকালয়ে ছেড়ে দিয়ে যায় জিনদের কাছে থাকাকালীন যেসব আশ্চর্য ঘটনা সে দেখেছে লোকদের কাছে সে সেসব ঘটনা বর্ণনা করত আর মানুষ তাতেই অভিভূত হতো এরপর থেকে মানুষ কোনো বিস্ময়কর ঘটনাকেই খোরাফার কাহিনী বলতে শুরু করে সত্যিই ভাববার বিষয় সারা জাহানের বাদশাহ সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ হজরত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেও জীবন সঙ্গিনীর সাথে কতই না বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন তার মন চিত্ত কত উদার ছিল ছিল কত বিশাল সারা রাত দিন যার ভাবনা আগত অনাগত বিশ্বময় সকল মানুষ নিয়ে তাদের অফুরন্ত কল্যাণ আর চিরন্তন মুক্তি নিয়ে তিনি আবার পারিবারিক অঙ্গনে একজন সোহাগ ভরা বন্ধুরূপে আবির্ভূত হচ্ছেন শত অভাবের সংসারে চিত্রায়ন করছেন ভূপৃষ্ঠে পৃথিবীর শ্রেষ্ঠতম গৃহস্বামীর অপূর্ব চিত্র আজ আমাদের মধ্যে এমন মানুষও আছেন যারা নিজেদের বেশ ওপরের শ্রেণীর মুসলমান মনে করেন অথচ তারাই আবার বুক ফুলিয়ে বলেন আমাদের বউরা আমাদের সামনে মুখ খোলার সাহস পর্যন্ত পায় না আর গল্প করার সময় কোথায় আমরা সর্বদা ধর্মকর্ম নিয়েই অস্থির হজরত আয়সাদা দিয়াল্লাহ তাল আনহার এই ঘটনা তাদের জন্যেও